মানুষ হয় বৃত্তশালী আর এক শ্রেণীর মানুষ হয়ে যায় নিঃস যারা হকদার তাদের হককে নষ্ট করা হয় আর অন্যায়ভাবে মানুষকে বৃত্তশালী করা হয় যার কারণে তার আত্মসাত সম্পদটি বিচারের মাঠে তার কাঁধের ওপরেই থাকবে যা তার জন্য হবে অপমানজনক যা তার জন্য হবে বিপদজনক আসলে আমরা যদি দায়িত্বের বিষয়টা ভাবতাম যে দায়িত্ব কত জটিল তাহলে হয়তোবা আমরা এই দায়িত্বের নিকটেই যেতাম না তখন এ আত্মসাতের বিষয়টি আর আমাদের কাঁধে এসে পড়ত না আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আনহ আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ রাসুল আমাকে আমার এলাকার দায়িত্বশীল করে দেন তখন আল্লাহ রাসুল বলছেন আবুজার তুমি একজন দুর্বল মানুষ আর দায়িত্ব খুব কঠিন জিনিস দায়িত্বের কারণে মানুষ অপমান হবে দায়িত্ব সহজ জিনিস নয় তোমার দায়িত্ব নেওয়া হবে না মানুষ যদি ভাবত যে আত্মসাত কত বড় পাপ তাহলে মানুষ আজকে পদ নেওয়ার জন্য আগাত না আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নকুম সাতাহরিসুন আলাল এমারা তোমরা দায়িত্বের লোভী তোমরা দায়িত্ব ভালোবাসো তোমরা দায়িত্ব নেওয়ার কারণে অচিরেই তোমরা অপমান হয়ে যাবা তোমাদের মান সম্মান টিকবে না ইহকালও টিকবে না পরকালও টিকবে না তোমরা বিপদগ্রস্ত হয়ে যাওয়া নেমল ফাতেমা দুধ পান করাতে ভালো লাগে বটে দুধ ছাড়াতে বড় কষ্ট পাওয়া যায় দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে মানুষে সবাই নেতা বলছে এমপি মন্ত্রী বলছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বলছে ভাইস চ্যান্সেলর বলছে কত বড় দায়িত্ব সমাজের ডিসি এডিসি টিওনো ইওনো মানুষ বলছে অনেক কিছু তখন মনটা খুব খুশি হয়ে যাচ্ছে কিন্তু যেদিন এই দায়িত্ব বুঝাতে হবে সেদিন অপমান বড় যে হবে কত যে বড় অপমান নেমে আসবে তা এখন বুঝানো সহজ নয় কত যে কঠিন অপমান নেমে আসবে তা এখন বুঝানো যাবে না তবে চেষ্টা করলে মানুষ কিছু আঁচ করবে তাই তিনি বলেছেন যে সাতাহারে সোনালে মারা সাতা কোন নাধা মাতা নিয়মাল কেয়ামা তোমরা দায়িত্বের লোভী কিন্তু অচিরেই তোমরা এর কারণে অপমান হয়ে যাবে দায়িত্ব যখনই হাতে আসে তখনই বিভিন্ন ধরনের পয়সা হাতে আসে আর পয়সা এমন একটা জিনিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই সম্পদ হচ্ছে সবুজ বস্তু এই সম্পদ হচ্ছে মিঠে বস্তু কেউ যদি এই সম্পদ বৈধ পন্থায় অপর্জন করে ফা পুরে কেলাহু ফিহে তাহলে তাকে তাতে বরকত দেওয়া হবে রূপ বা মোতা খাবেজিন আর বহু আত্মাই বহু মানুষই না বুঝে এ পয়সা উপার্জন করে নার বিচারের মাঠে তার জাহান নাম ছাড়া কোনো পথই নাই আত্মসাত মানেই জাহান নাম দায়িত্ব মানেই জাহান নাম খুব নিখুঁত ভাবে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনা করবে কয়জন হ্যাঁ নিষ্ঠার সাথে একেবারে ইনসাফের সাথে যদি কেউ দায়িত্ব পালন করে তাহলে তো বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর এমামুন আদেল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ দায়িত্বশীল কেউ যদি হয় তাহলে তো বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে কিন্তু হয় কে এই কথাটা রসুল প্রথমেই বললেন এরপরেও তিনি বলছেন দেখো যদি দায়িত্ব তোমার চেয়ে নেওয়ার ওপরে আসে তাহলে দায়িত্ব তোমার উপরেই চাপিয়ে দেওয়া হবে তার মানে এটা হয়ে যাবে বিপদ তোমার বাঁচার কোনো পথ থাকবে না আর যদি তোমার না চাইতে দায়িত্ব চলে আসে তাহলে তোমার উপরে সাহায্য করা হবে তার মানে ও সঠিকভাবে চলতে পারবে সঠিকভাবে বাঁচতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল বলছেন কেউ যদি দশের সম্পদ লুটে নেয় আত্মসাত করে নেয় তাহলে বিচার মাঠে তার ফলই হচ্ছে জাহান্নাম এই জন্য দায়িত্বের বিষয়টি কি আল্লাহ রসুল কঠিন ভাবে দেখেছেন তিনি বলছেন আমি ওকে দায়িত্বশীল করি নে যে এ দায়িত্বের লোভ রাখে যে এ দায়িত্বের চেষ্টা করে যে এ দায়িত্বের ইচ্ছা করে আমি এরকম মানুষকে দায়িত্ব দিই না তার মানে তার পরিকল্পনা আছে তাহলে বুঝতে হবে যে খারাপ উদ্দেশ্য আছে সে নিতে চাচ্ছে কেন নিজে থেকে সে দায়িত্বশীল হতে চাই কেন অবশ্যই এখানে কোনো রহস্য আছে এই জন্য আল্লাহ রসুল বলছেন কে দায়িত্ব নিতে চাইলে আমি তাকে দায়িত্বশীলই করি না না তোমার এই পদে আসাই হবে না সম্মানিত দিনী ভাই বোন আসলে দায়িত্বের অপর নামই হচ্ছে আত্মসাত আত্মসাত না করে ইনসাফের সাথে কয়জন দায়িত্ব পালন করবে এটা খুব কঠিন পাওয়াও খুব কঠিন তাই তো রাসুল সাল্লি সাল্লাম বলেন মান উল্লিয়া বেস নাইন কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় ফাঁকা জবেহা বেগারে সিকিন তাহলে লোকটাকে ছুরিবিহীন জবে করা হলো বলেন তো এ বাক্যের সারমর্ম কী একটা লোককে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো একথার সারমর্ম কি একথার সারমর্ম হলো কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে ইহকাল টিকবে না তার মানে মানুষ তাকে সমাজে টিকতে দিবে না হয় তাকে বাদ দিবে না হয় তাকে হত্যা করবে না হয় তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে জেলে দিয়ে দিবে এরকম একটা তাকে বিপদে ফেলে দিবে তাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে ফলাফল না এই জন্য আল্লাহ রসুল বলেছেন তাকে ছুরিবিহীন জবে করা হলো তার মানে ওকে দায়িত্ব দিয়েই যেন তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার আর বাঁচার পথই নেই অমরের নেতৃত্বে কয়জন নেতৃত্ব দিবে অমরের ক্ষমতা নিয়ে ন্যায়পরায়ণতার সাথে পৃথিবীতে কয়জন দায়িত্ব পালন করবে এরকম পৃথিবীতে খুব কম মানুষ হয়ে রয়েছে সাধারণ মানুষ তো দূরের কথা রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিষয়ে দায়িত্বের ব্যাপারে কথা এসেছে মহান আল্লাহ বলেন মা কান আলী নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি আত্মসাত করবেন অমাইয়াগুল ইয়াতি যে ব্যক্তি আত্মসাত করবে সে বিচারের মাঠে এ সম্পদ নিয়ে উপস্থিত হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি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 In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আপনারা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা শুনছিলেন আমরা বলছিলাম মহান আল্লাহ বলেন কোন নবীর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সম্পদ আত্মসাত করবেন আর যে ব্যক্তি কোনো সম্পদ আত্মসাত করবে সে তা বিচারের মাঠে নিয়েই উপস্থিত হবে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য এটা শোভনীয় নয় আসলে অত্র আয়াতটির একটি সানে নজল বা অবতরণের একটা প্রেক্ষাপট রয়েছে তা হলো কিছু মানুষ আল্লাহর রাসুলের ওপরেও অপবাদ লাগানোর চেষ্টা করেছিল যে তিনিও দশের পয়সা আত্মসাত করেন একজন আল্লাহ রসুলের সামনে এসেই বলেছিল যে আপনি ইনসাফ করুন তখন রাসুল সাল্লাম বলেছিলেন আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি তাহলে কে করবে তারপরে তিনি বলেছিলেন এ ব্যক্তির পক্ষ থেকে এমন কিছু লোক তৈরি হবে যারা ধর্মকে বিকৃত করবে ওইরকম লোক এখনো পৃথিবীতে দেখা যাচ্ছে আরও দেখা দিবে যারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদ কণ্ঠনালী তাদের নিচে যাবে না তারা কোরআন বুঝবে না মানবে না ওই প্রেক্ষাপটকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি কারো সম্পদকে আত্মসাত করবেন যারাই পয়সা আত্মসাত করবে বিচারের মাঠে সে পয়সা নিয়েই উপস্থিত হবে তার বাঁচার কোনো পথ থাকবে না আবু হরাই বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন লায়জনি মোমেন কোনো মানুষ অবৈধ সম্পর্ক গড়াবে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে তখন সে মুমিন থাকবে এ কথা হতে পারে না যখনই মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয় তখন মানুষ ইমান থেকে বের হয়ে যায় আল্লাহর নবী বলেছেন ইমানটা তার ভিতর থেকে বের হয়ে উপরে চলে যায় আবার যখন তোবা করে তখন এই ইমানটা তার ভিতরে ফিরে আসে অশ্লীল কাজ চলাকালীন মানুষ ইমানদার থাকতে পারে না তিনি বলেন ওয়ালা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবাহ মোমেন কোন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে ইমানদার থাকে না নেশাদার দ্রব্যই মানে জাহান্নাম নেশাদার দ্রব্যই মানে হচ্ছে আল্লাহ তার উপরে চল্লিশ দিন সন্তুষ্ট থাকবেন না আমরা এই বিষয়ে সময়ে বলবো ইনশাআল্লাহ নেশাদার দ্রব্য পান করে মানুষ ইমানের আশা করতে পারে না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে তার ফলাফল জাহান্নাম তিনি বলেন ওলা স্ত্রী কুসারেক অহমেন কোনো চোর চুরি করবে তখন সে মোমেন এটা হতে পারে না কোনো মোমেন মানুষই চুরি করতে পারে না আর যখন চুরি করবে তখন তার ভিতরে ইমান থাকবে এটাও হতে পারে যখনই চুরির কাজে নামবে তখন তার থেকে ইমান বের হয়ে যাবে অলা এন তাহেব নহবাতান মানুষ যখন কারো সম্পদকে লুটে নেয় ডাকাতি করে নেয় জোর করে ছিনিয়ে নেয় সামনাসামনি তরবারি দেখিয়ে অস্ত্র দেখিয়ে বিভিন্ন ধরনের কলকৌশল করে যখন কেউ সম্পদ সংগ্রহ করে তখন সে মোমেন এটা হতে পারে না এ অবস্থায় মানুষ মোমেন থাকে না আবহরাই রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওলা এগুল্লো হিনা এগুল্ল ওহ মোমেন যখন মানুষ আত্মসাত করে তখন মানুষ মোমেন থাকে এ কথা ঠিক নয় আত্মসাত করা অবস্থায় মানুষ মোমেন থাকে না আত্মসাত মানে ফলাফল জাহান নাম আত্মসাত করে মানুষের ইমান নিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না যারা সামাজিক দায়িত্বে এসে সামান্যতম আত্মসাত করছে তাদের নিশ্চিত জানতে হবে আমার ভিতরে ইমান নেই এটা একটা কাঠখণ্ড মাত্র যার দ্বারা যে কোনো পাপ করা সহজ ও সম্ভব যখনই মানুষের ইমান থাকে না তখনই মানুষ যে কোনো অন্যায় করতে পারে কেননা ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমরা সলাত আদায় করো সলাৎ মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে তো আমরা তো দেখছি বহু মানুষ সলাৎ আদায় করছে তো অশ্লীল কাজও করে ইমান আছে কম এ কারণে সলাৎ আদায় করে পাপও হয় ইমান আছে বেশি তখন পাপ হবে এ কথা ঠিক নয় এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মানুষ মানুষের পয়সা আত্মসাত করবে তখন সে মোমেন ইমানদার এটা হতেই পারে না এটা একটা অবাস্তব কথা এটা ভাবাই যায় না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আরোপ করে বলছিলাম যে আত্মসাত একটি মহাপাপ আত্মসাত করলে মানুষের ইমান থাকে না আত্মসাত করলে মানুষের ফলাফল হবে জাহান নাম আত্মসাত করলে সে ব্যক্তি সমাজে হবে ঘৃণিত সমাজে হবে অপমানিত সমাজে হবে অপদস্থ আর যারা দায়িত্ব চেয়ে নেই তাদের আত্মসাত সহজেই হবে কেননা স্বাভাবিকভাবে বোঝা যায় যে এইটা সামনে রেখে সে দায়িত্ব চাচ্ছে সমাজে কেউ যদি ভালো মানুষ হয় তাহলে সমাজের লোকই তো তা বুঝবে আর সমাজের লোক তা তাকে জোর করে নিয়ে আসবে আর বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে এটা তো সেরেকি পদ্ধতি আর এটাই হচ্ছে নিজে থেকে দায়িত্ব চেয়ে নেওয়া পদ্ধতি আর এই পদ্ধতিতে মানুষ নির্দিধেই জনগণের পয়সা আত্মসাত করছে জনগণের পয়সা আর জনগণের নয় মনে হচ্ছে এটা তাদের পয়সা ব্যাংকের পয়সা তাদের পয়সা যে কোনো মূল্যে এই দশের পয়সাকে তারা নিজের পয়সা হিসেবেই দখল করার চেষ্টা করছে এই জন্য রাসুল সাল্লাম বলেছেন অচিরেই এমন নেতা আসবে তাকে রুজি দেওয়া হবে তার মানে সে দেনান দেন ধনী হয়ে যাবে অয়নসারও না এবং তার সহযোগিতা করা হবে এই আত্মসাত করার জন্য সে সামাজিক সহযোগিতা পাবে নির্দ্বিধায় কোনো প্রকার তার কোনো সমস্যা হবে না সামাজিক সহযোগিতা পেতে আত্মসাতের ওপরে সম্মানিত দর্শক মণ্ডলী আত্মসৎ মহাপাপ ফলাফল জাহান্নাম আবু হরাই আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ফালাসুন তিন শ্রেণীর মানুষ রয়েছে তারা মুনাফেক সে যদি সলাত আদায় করে সে যদি শ্যাম পালন করে সে যদি নিজেকে মুসলিম ধারণা করে তবুও সে মুনাফিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম খোলাখলি বলেছেন যে নিজেকে যদিও ইমানদার ধারণা করে সলাত আদায়কারী ধারণা করে শ্যাম পালনকারী ধারণা করে তবু সে মুনাফেক তার একটি হচ্ছে এ যা ও মেনা খানা যখন তার হাতে সম্পদ আসবে তার কাছে সম্পদ রাখা হবে তখন সে আত্মসাত করবে সে মুনাফেক সে আত্মসাতকারী তার জন্য জাহান নামের সবচেয়ে নিম্ন স্তর রয়েছে আল্লাহ তালা বলেছেন ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকিল আসফালে মিনান্নার নিশ্চয় জাহান নামের সর্বনিম্ন জায়গাটি হচ্ছে মুনাফেকের আর যারা আত্মসাত করবে সমাজের পয়সা তারা হচ্ছে মুনাফেক তিনি বলেন কথা বললে মিথ্যা কথা বলে যেই মিথ্যা কথা বলে সেই আত্মসাত করতে পারে আর যেই মিথ্যা কথা বলে তার ভিতরে মুনাফিক রয়েছে ওয়াইজা ওয়াদা আখলাফা আর যখনই ওয়াদা করে তখনই খেলাপ করে ওয়াদা করে খেলাফ করে মানে বুঝতে হবে যে একজন মুনাফেক নির্দ্বিধেই ওয়াদা খেলাফি মুনাফেকের লক্ষণ মিথ্যা কথা বলা মুনাফেকের লক্ষণ আমানতের খেয়ানত করা আত্মসাত করা মুনাফেকের লক্ষণ যারা আত্মসাত করবে তারাই মুনাফেক তাদেরই ফলাফল জাহান্নাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম ধারাবাহিকভাবে ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের আলোচনা হবে আজকের জন্য আমরা এখানেই শেষ করছি আল্লাহ তুমি আমাদেরকে এই বিপজ্জনক পাপ থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ আমিন সুবানাক আল্লাহ হামদিকা আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লা আস্তাক ফিরুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত তাওহিদ দেখুন কিতাবুত তাওহিদ আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি